আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি তার সাথে আরো কিছু কথা হয়তো যদি ভালো মনে করি তো সেটা তাতে সংযোজনের চেষ্টা করি তো আমরা চোদ্দশো চল্লিশ হিজড়িতে শুরু করেছিলাম আর আজকে চোদ্দশো একচল্লিশ হিজড়ির মহরম মাস শের আজকে হচ্ছে চার তারিখ চার এক চোদ্দশো একচল্লিশ নতুন বছর শুরু হয়েছে এটি হচ্ছে ইসলামের নতুন বছর তারপর নতুন বছর উপলক্ষে নববর্ষ আরবি হোক আর বাংলা হোক আর ইংরেজি হোক মোবারকবাদ পেশ করা অভিনন্দন জানানো বা নেওয়া এসব শরীয়ত সমর্থ নয় যদি ইসলামিক মাস মহরম থেকে শুরু হয় জিল শেষ হয় এটা শুরু হয়েছে উমর রাজি আল্লাহ তার যুগ থেকে এই গণনা হিজড়ি সন গণনা চোদ্দশো একচল্লিশ বছর হয়ে গেল রসুল্লাহ সাল্লামের হিজরতের তো এতে যদি বছরের শুরুতে অথবা শেষে কোন রকমের কোনো কিছু করণীয় না থেকে থাকে আর কেউ যদি করে তাহলে সেটা বেদাত শরীয়সম্মত নয় তাহলে বাংলা ইংলিশ মাসে নববর্ষ পালন করা বা বছরের শেষে কোনো কিছু করা সবগুলি হচ্ছে জঘন্য বেদাত বেদাত জলালা সেগুলি একজন মুসলিম কখনো করবেন না বরং সেগুলি থেকে বেঁচে থাকবে আমাদের সময় সবগুলি আল্লাহর দেওয়া সময় আল্লাহর নিয়ামত এগুলিকে সব সময় ভালো কাজে লাগাইতে হবে সেটা বছরের শুরুতে হোক আর মাঝখানে হোক আর শেষে হোক সবগুলি একই রকমের গুরুত্ব রাখে একমাত্র ওই সব সময়গুলি ছাড়া যেই সয় সময় যেসব সময় বা স্থানের ফজিলত রয়েছে কোরআন শূন্য রমজানুল মোবারক তারপরে জেল মাসের প্রথম দশ দিন ইত্যাদি সব সময়গুলির ফজিলত রয়েছে এছাড়া এমন কোনো সময়ের কোনো বৈশিষ্ট্য নেই সুতরাং এমন কিছু করা যায় না এটা বছর শুরু হয়েছে এই জন্য বললাম তবে দোয়া করতে পারি যে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের যা কিছু আমরা করতে পেরেছি যা কিছুই করেছি ফরজ সন্ন্যাত মুস্তাহ আল্লাহ যেন কবুল করেন আর যা আমাদের ভুল ভ্রান্তি হয়েছে গোনা খাতা হয়েছে যেন মাফ করে দেন এবং নতুন বছরকে আমাদের জন্য যেন খায়ের এবং বারকা বানান বারাকা বরকত দান করেন আল্লাহ রবুল্লা আলমিন পূর্ণ করেন এবং বরকত অর্জনের যে কোরআন সন্না ভিত্তিক কাজকর্মগুলি রয়েছে সেগুলি আমাদেরকে করার তফিক দান করেন আল্লাহ রাবুল্লাহ আলমিন মুসলিম উম্মাকে দিনের দিকে যেন ফেরার তফিক দান করেন এবং তাদের বালা মুসিবত যা আছে আল্লাহ যেন দূর করে দেন প্রশ্ন করেছেন শেখ সোহাল ফজল হাফিজ তালাকে প্রশ্ন নম্বর একশো সাত এই কিতাবের প্রশ্ন হচ্ছে মা মৌকেফুসাবাব জামাত আল মজুদা আলিয়ম এল্লেতি তরিউদ্দাম্মাহু এলেইহা একজন যুবক যাকে অনেকে আহ্বান করে থাকে বর্তমান যুগে যেসব দলগুলি জামাতগুলি পাওয়া যাচ্ছে সেগুলিতে যোগদানের জন্য যে আমাদের দলে যোগ দাও এই জামাতগুলি যেমন বিশেষ করে এখানে উদ্দেশ্য হচ্ছে জামাত ইসলামী জামাত ইখওয়ানুল মুসলিমিন দুটো হচ্ছে একটি টাকার এপি টু বিট জি হ্যাঁ একটা আরব দেশে প্রসিদ্ধ মিশর থেকে শুরু আর একটা ভারত উপমহাদেশে প্রসিদ্ধ যেটা ভারত থেকে পাকিস্তান থেকে শুরু জামাত ইসলামী বা ইখওয়ানুল মুসলিমিন বা দারহুড অথবা তবলিগি জামাত এই জামাতগুলির দিকে যুবকরা একটু ধার্মিক হলে তাদেরকে টানার চেষ্টা করে তো একজন মুসলিম যুবকের এই ক্ষেত্রে কেমন ভূমিকা হওয়া উচিত এই দলগুলির ক্ষেত্রে দলে সামিল হবে যোগদান করবে না বর্জন করবে কি করবে আল জবাব উত্তরে বলছেন শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা قد اخبرنا قد اخبرنا الله ورسوله عن حدوث الفرق المخالفه لجماعه اهل السنه আল্লাহ রবুল্লা আলমিন এবং তার সুসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পূর্বেই জানিয়ে দিয়েছেন যে এমন কিছু দল উপদল সৃষ্টি হবে যেগুলি আহলে সন্ন্যত আল জামাতের যে জামাত আহলে সন্ন্যতের যে জামাত এই আহলে সন্ন্যতের জামাতের পরিপন্থী হবে বা বিপরীত হবে আহলে বেদাত আহলে সন্ন্যত হবে না ওবাইয়ান আল্লাহ রসুল মাহাদিল ফেরাক এবং আল্লাহ এবং রসুল সাল্লাম যেমন ভবিষ্যৎবাণী করে জানিয়ে দিয়েছেন যে আগামীতে এইরকম অনেক দল উপদল পয়দা হবে ঠিক তেমনি এই দলগুলির সাথে আমরা কেমন আচরণ করব এটাও আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন কোরআন কেরিমের আয়াত সুরায় আন আম আয়াত নম্বর একশো তিপ্পান্ন মহান আল্লাহ বলছেন ওয়া আন্না হাজা সেরাতি মুস্তাকিমা নিশ্চয় এই হচ্ছে আমার সোজাপথ সোজাপথ সোজা পথ সুতরাং তার অনুসরণ করো সেরাতে মুস্তাকিমের অনুসরণ করতে হবে সেরাতে মুস্তাকিম সুরা ফাতেহাই বলছে এটা হচ্ছে মাঝখানে আর দুই দিকে দুটো জাহান্নামের পথ রয়েছে একটা মকদুব আলাইহিমদের পথ আলিম আল্লাহ যাদের উপর তোমার গজব হয়েছে ক্রোধ হয়েছে তাদের রাস্তায় চালায়ও না ওয়ালা দলিন যারা পথভ্রষ্ট হয়ে গেছে হারা গমরাহ তাদের পথের পথিক বানাইও না দলিন একদিকে আর মকজুব আলী গজব প্রাপ্ত একদিকে এই দুটোই দল জাহান্নামে যাবে মাঝখানে সেরাতে মুস্তাকিম আল্লাহ এ আয়তে বলছেন এটি হচ্ছে আমার সোজা পথ তো সেরাতে মুস্তাকিম কার পথ আল্লাহর পথ আল্লাহর প্রদত্ত পথ আল্লাহ প্রদত্ত পথ সুতরাং এই ক্ষেত্রে তোমাদের ভূমিকা হচ্ছে যে তোমরা সেরাতে মুস্তাকিমের অনুসরণ করো ওই পথে চলো তাহলে চলতে হবে সেরাত মুস্তাকিমে ওয়ালা তত্ত্বাবে উৎসবল আর বহু রাস্তা পথ রয়েছে সেগুলির অনুসরণ করিও না এসব অনেক রাস্তা রয়েছে গজব প্রাপ্তদের পথ রয়েছে গজব প্রাপ্ত অনেক ওখান থেকে অনেক ফিরকা বেরিয়েছে সবগুলি গজব প্রাপ্ত দললেন গুমরা অনেকে আছে অনেক দল উপদল আছে যেগুলি সব গুমরা দললেন আর মাকজুবের তাহলে পার্থক্য খুব সহজ ভাষায় যারা দিন সম্পর্কে জ্ঞান থাকা সত্ত্বেও পথভ্রষ্ট হয়েছে তারা হচ্ছে গজব প্রাপ্ত মাকজুব আলী তাদের মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে জানতো আর গুমরাহ তারা আর দলিন ওরা যারা জানেও না যার ফলে গুমরাহ পথভ্রষ্ট জাহামের রাস্তা ধরেছে অজ্ঞতা আর কারণে জাহান্নামের রাস্তা ধরেছে যতগুলি দল উপদল আছে আর দলের সদস্য আছে তারাই দুই ভাগে বিভক্ত হয় শিক্ষিত শৈতান আর না হয় শিক্ষিত শৈতান পড়া গুমরা আর না হলে অশিক্ষিত গুমরা মাদ্রাসা পড়া ইসলাম সম্পর্কে অনেক পড়েছে কিন্তু ভুল পড়া পড়েছে বেদাতের ভিত্তি করে লেখাপড়া করেছে যার ফলে বেদাতের পৃষ্ঠপোষক দোয়াত এলা দলা গুমরাহের দিকে আহ্বানকারী তাদের এক শ্রেণীর যারা শিক্ষিত সমাজ আর অশিক্ষিত মূর্খ সমাজ জি এরা হতো লিপ রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর এই যখন আয়াত নাজুল হাইসুরা ফাতেহার তখন একদিকে ছিল গুমরা পথভ্রষ্ট ইহুদি ইহুদিরা আর আরেকদিকে ছিল খ্রিস্টানরা ইহুদিরা জানা শিক্ষিত পথভ্রষ্ট জাহান্নামের রাস্তা ধারণকারী নামের রাস্তার অনসারী ওদেরকে আল্লাহ মকজুব আলী বলেছেন আর খ্রিস্টানরা অধিকাংশই ছিল অশিক্ষিত মূর্খ তাদের ধার্মিকতা ছিল ভ্রান্ত পথের অজ্ঞতার সাথে যার ফলে তাদেরকে আল্লাহ কি বলেছেন দলিন বলেছেন এই দুটো গুণ যাদের মধ্যে থাকবে এই মুসলিম উম্মার তারা এই দুই দলে চলে যাবে হয় ইহুদিদের চরিত্র তাদের মধ্যে রয়েছে অথবা খ্রিস্টানদের চরিত্র রয়েছে আল্লাহ বলছেন যে বিভিন্ন যে রাস্তাগুলি রয়েছে সেগুলির অনুসরণ করিও না না হলে ফাতাফার রাখাবে কুমান সাবিলি না হলে তার যে রাস্তা রয়েছে আল্লাহ রাস্তা মানে সেরাতে মুস্তাকিম তা হতে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে পেহি এটি তোমাদেরকে আল্লাহ ওসিয়ত করছেন আল্লাহর ওসিয়ত মানে আল্লাহ নির্দেশ লা আল্লাহকুম যাতে করে তোমরা বাঁচতে পারো রসুল রসুল্লাহ এই বিষয়টিকে স্পষ্ট করে বর্ণনা করেছেন কিভাবে হাদিসটা শোনেন হাইসো খাত্তা খাত্তান মুস্তাকিমান একটা সোজা রেখা দাগ টানলেন ও খাত্তা ইয়ামিনী ও শেমালি হতুতান ওখরা আর ডানে আর বামে বেশ কিছু দাগ টানলেন রেখা ডানে কয়েকটি আর বামে কয়েকটি রেখা বা দাগ আর তারপরে কি বললেন ওয়াকাল আনিল খাতিল মুস্তাকিম যেটা হচ্ছে সোজা দাগ লম্বা হয়ে আছে সে সম্পর্কে বললেন হাজা সাবিল্লাহ এটা হচ্ছে আল্লাহর পথ আল্লাহ রাস্তা ওয়াকাল আনিল খতুতিল ওখরা আর ডানে বামে যেসব দাগগুলি বা রেখাগুলি রয়েছে সেগুলি সম্পর্কে হাজি সোবলুন আর এগুলি হচ্ছে বহুমুখী রাস্তা আলাকুল্লে সেবিল মিনহা তার প্রত্যেকটি রাস্তায় শয়তান শয়তান বসে আছে আর সেদিকে আহ্বান করছে এ হাদিসটি আবদুল মসুদ রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম এই হাদিস জি এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে মুস্তাদারা খাকেমে রয়েছে আর এই হাদিস বলার পরে রসুল্লাহাম যে আয়াতটি এখনই তাফসির করলাম ওয়ান্না হাজাসরাতে মোস্তাকিম ফত্তাবে উহু ওলা তত্তাবে ওসুবুল ফতাফর রাকাবে কুমান সাবিল এই আয়াতটি পাঠ করে সুরে আনামের এই হাদিসটি ইমাম হাকিম সহিহুল ইসনাদ বলেছেন এবং ইমাম জাহাবি রহমতুল্লাহ আল্লাহ তার সমর্থন করেছেন হাদিসটি সাহি আরেকটি হাদিস সহি রয়েছে তালানত যার একটা অংশ শেখ সরফাজ বর্ণনা করছেন ওয়াকাল আন কৌমিন ইয়াতুন আফি আখির জামান রাসুল্লাহাম ওই সম্প্রদায় সম্পর্কে বলেছেন ভবিষ্যৎবাণী করে যারা শেষ জামানে আসবে কেয়ামতের কাছাকাছি সময় আসবে দোয়াতুন আল আবু আবে জাহান্নাম তারা জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী হবে দোয়াত দাইয়ার বহু বচন বা দায়ীর বহু বচন দায়ী ওর বহু বচন হচ্ছে দোয়াত আহ্বানকারী এরা জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী হবে মান আতাহম যারা তাদের কথা শুনবে কাজাফুহ ইফিহা তাদেরকে তারা কি করবে জাহান নামে নিক্ষেপ করবে জাহান নামে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে যারাই তার কথা শুনবে আর ওইদিকে আসবে ডাকে সাড়া দেবে তাদেরকে জাহান নামে ফেলে দেবে তো এটা যেমন জিন শৈতান ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে ভিতরে কুমন্ত্রণা দিয়ে মানুষকে গুমরা করে সংশয় সৃষ্টি করে গুমরা করে তেমনি যারা বদ আকিদার ভ্রান্ত আকিদার মানুষ রয়েছে তারা মানুষকে অসৎ পরামর্শ দিয়ে বা অসৎ কথা অথবা বিধাতি কথা সিরকি কথা ভ্রান্ত কথা ধর্মের নামে তাদের কাছে চাকচিক্যময় করে পেশ করে কি করে জাহান্নামের দিকে আহ্বান করে দোয়া কোন আলাপ হবে জাহান্নাম নবিসের এই হাদিস খুব প্রসিদ্ধ হাদিস এই হাদিসটি লম্বা হাদিস হাদিসটি শুনিয়ে দেওয়া ভালো হবে এতটুকু শেখ সালেন ফৌজান হাফুজাহুল্লাহ উত্তরে উল্লেখ করেছেন কিন্তু হাদিসটা শোনেন আপনার আল্লাহ বলছেন তিনি যে রসুল আল্লাহ আনিল লোকেরা ভালো জিনিস জিজ্ঞেস পজিটিভ আমরা তো এখন মক্কা বিজয় করে ফেললাম এরপরে কি হবে এরপরে কি হবে এরপরে আমাদের কি হবে আরে এরপরে তোমাদের হাতে রোম আসবে তোমাদের হাতে পারস্য আসবে মানে যেগুলো হয় আর কি এই ধরনের ভবিষ্যৎবাণী অনেক যেগুলো উম্মতের কল্যাণের দিক সেগুলি সম্পর্কে রসুল উল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন তো লোকেরা সব এই ধরনের জিজ্ঞেস করতো যে এরপরে কি হবে ভালোটা সবাই চায় হোজাইফিন এমন যার উপাধি বলা হয়েছে সাহেব সির রসুল্লাহ সাল্লাম রসুল্লাহামের গোপন বিষয়গুলি সম্পর্কে যিনি ওয়াকে ফালছিলেন তাকে অনেক কথাই বলেছিলেন যে বিষয়ে গোপনীয় মানে এমন কিছু নয় যে ধর্মের ব্যাপারে গোপনীয় ভবিষ্যৎবাণী সম্পর্কে যে আগামীতে এইরকম এই এই ঘটবে জি তার মধ্যে ছিল বন অমাইয়াদের জালেম শাসকদের ইঙ্গিত ছিল এরকম বেশ কিছু কথা বলেছেন রসুল্লাহাম খেলাফতের আসে তারপরে যেসব অবস্থাগুলি তৈরি হয়েছিল আর তারপরে আব্বাসীদের যুগের জুল অত্যাচার বিলাসী জালেম শাসকদের কথা এসব কথাবার্তা এইরকম আরো কিছু যেগুলো ফিতনা ফাসাদ পৃথিবীতে তো সেগুলি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন সরুল্লাহ সাল্লাম বহির মাধ্যমে তো বলছেন যে লোকেরা তো ভালো কিছু সম্পর্কে জিজ্ঞেস করতো কিন্তু আমি মন্দ সম্পর্কে জিজ্ঞেস করতাম কি জন্য যাতে করে আমাকে স্পর্শ না করে আমি বাঁচতে পারি খারাপটা জেনে তখন জানা থাকবে যে রসুল্লাহাম কিন্তু এইটা থেকেই সাবধান করেছেন খবরদার এতে তুমি ফাঁসতে যেও না এতে ফাঁসতে যেও না আমাদের সামনে অনেক এরকম পরিস্থিতি তৈরি হয় যেখানে একটা ভালো মানুষ গিয়ে মুসিবতে ফেসে যায় কিন্তু অগ্রিম যদি জানা থাকে যে আমার সামনে যেটা হতে যাচ্ছে এতে কল্যাণ নেই আমার বা আমার উন্মতের আমার জাতির তখন আমি ওইদিকে পা দেবো না কিন্তু আমাদের না জানা থাকার কারণে আল্লাহ হেফাজত করে না জানা থাকার কারণে অনেকেই বিপদের সম্মুখীন নিজে হচ্ছেন নিজের পরিবারকে নিজের জাতিকে নিজের ইসলামকেও বিপদের দিকে আপনি ঠেলে দিচ্ছেন তো এই ভয়ে যে আমি যাতে করে বাঁচতে পারি মন্দ থেকে ফাকল তো ইয়া রসুল আল্লাহ আমি একবার বললাম হি আল্লাহ রসুল সাল্লাম ইন্না ফি ওসর আমরা জাহিলিয়াতের যুগে ছিলাম অশ্বরের আর মন্দ যুগে ছিলাম ফাজান আল্লাহ বেহাজাল খের তারপরে আল্লাহ এ খের কল্যাণ নিয়ে আসলেন কল্যাণ মানে দিন ইসলাম দিন ইসলামের বিজয় খের সাধারণত পার্থিব নিয়ামতকে বলা হয় খের আখেরাতরও খের কিন্তু বিশেষ করে খায়েরটা বলা হয় দুনিয়ার যে কল্যাণের মঙ্গলের দিকগুলি এই যে কল্যাণ আসলো মানে বিজয় আসলো বিজয়ী সবাই ভালোবাসে আজকাল সবাই চায় যে ইসলামী খেলাবোধ কায়েম হয়ে যাক কিন্তু কাজে কর্মে আকিদ আমলে চাইতে হবে হ্যাঁ ভুল পথে চাইলে হবে না বেদাতি পথে চাইলে হবে না আমরা গণতন্ত্র দিয়ে আমরা খেলাফত কায়েম করে কোনোদিন হবে না নিজামাতি আর ইফানিদের যে মানহাজ ফাজান আল্লাহ বেহাজাল আল্লাহ আমাদের এই কল্যাণ নিয়ে আসলেন ফাহাল বাদা হাজাল এই কল্যাণের পরে কি অনিষ্ট আসবে আল্লাহ বিজয় দান করলেন খেলাফত কায়েম হইল মুসলিমদের নেতৃত্ব কায়েম হলো মুসলিমদেরকে কুফরি শক্তিগুলি ভয় করে তারপরে কি মন্দ যুগ আসবে কালার না হ্যাঁ অবশ্যই অবশ্যই কুল তো তখন আমি বললাম ওহাল বাদিন তাহলে মন্দটার পরে কি আর ভালো আসবে না মন্দ তো মন্দ সারা জীবন কিয়ামত পর্যন্ত মন্দই চলতে থাকবে তখন বললেন যে কালা নাম হ্যাঁ মন্দর পরে আবার ভালো আসবে তার মানে মুসলিম জাতির অধপতন হবে আবার কি হবে উত্থানও হবে আগে বাড়বে মুসলিম জাতি আল্লাহর দিনের দিকে যখন ফিরে আসবে আবার যখন আল্লাহর দিন থেকে সরে যাবে মায়েরও খাবে এটা হইতেই থাকবে ওটাই থাকবে মুসলিম জাতির ওপর বালামস্য বিপদ আপদ আসবে আবার সুখের দিনও আসবে দুর্দিনও আসবে বলছেন যে খালা নাম হ্যাঁ অফিহে দেখানুন যখন কল্যাণ আসবে দ্বিতীয় কল্যাণ একটা তো প্রথম কল্যাণ ছিল সাহাবাই কারামদের যুগে খোলাফের আশিদিনের যুগে তারপরে সার মন্দ আসলো জুলমত্যাচার অত্যাচার অবিচার শোষণ আর তারপরে বিভিন্ন ফিতনা এই যে বিভিন্ন বিশেষ করে বিভিন্ন ধর্মের নামে যে ফিরকাগুলি হ্যাঁ শিয়া রাফেজি জন্মিল রিখারেজি জন্মিল হ্যাঁ মুরজিয়া জন্মিল এভাবে যে দুটো দিক রয়েছে এক তো হচ্ছে জল অত্যাচার মুসলিম সমাজে আর আর একটা দিক হচ্ছে ভ্রান্ত যে পথ আর মতগুলি ভ্রান্ত আকিদের অনসারীরা পয়দা হইল বিভিন্ন ফেরকাগুলি পয়দা হইতে লাগলো এদিকে ইঙ্গিত করা হয়েছে ওই মন্দের পরও কি ভালো আসবে হ্যাঁ সংস্কার হবে সংস্কার হবে দেখেন আপনাদের অনেকেই কিন্তু বড় বড় গুমরাহিতে ছিলেন গুমরাহিতে উঠে এসছেন তো সার অনিষ্টের পরে কল্যাণ এসছে আপনার ঘরে সহি আকিদ আপনার ঘরে আলহামদুলিল্লাহ চর্চা করছেন আপনি সহি মানহাজ চর্চা করছেন আপনি কোরআন সন্ন্য চর্চা করছেন আপনি দলিল ভিত্তিক আপনি জীবনযাপন করছেন নামাজ পড়ছেন মাসা আল্লাহ এবার বন্দি করছেন আর অজ্ঞনা ওই অন্ধকারের যুগ চলে গেছে তো সারের পরে অনিষ্টের পরে কল্যাণ এসছে কিন্তু দ্বিতীয়বার যে কল্যাণ আসবে অফিহে দাখান তাতে কি থাকবে ধোঁয়া ভাব থাকবে না মানে ভেজাল থাকবে জি ধোঁয়াটে অবস্থা থাকবে দোকান থেকে কলতো আমার দেখানো ধোঁয়া আবার কি জিনিস ধোঁয়া ধোঁয়া ভাব ভালো আবার তার মধ্যে কিছু ভেজাল এটা কি বলছেন কমন একদল হবে বেগারে হাদি ধর্মকর্ম তো হবে কিন্তু তারা আদর্শ গ্রহণ করবে আমার আদর্শ ভিন্ন অন্য আদর্শ ইসলামের খেদমত হবে ইসলামের কাজ হবে কিন্তু আমার আদর্শ বাদ দিয়ে অন্যভাবে হবে দেখেন যেসব বিদাতি দলগুলি আছে এরা যে সবগুলি খারাপ কাজ করছে এমন কথা নয় দেখেন সবগুলি খারাপ কাজ নয় যদি আপনি গভীরভাবে দেখেন এই জামাতের মাধ্যমে কত লোক নামাজি হচ্ছে তাহলে ভালো কাজও করলো তাই না ঠিক না কত লোক দাঁড়িয়ে রেখে দিয়েছে হ্যাঁ একটা চিল্লা কেটে এসে ভালো দিক হচ্ছে কিন্তু আসল আকিদায় এত বালা মুসিবত আছে যে এই আকিদা নিয়ে মারা গেলে না যাওয়া পাওয়া মুশকিল হয়ে এইরকম ইখওয়ানি জামাতিদের বই পুস্তক পড়ে কিছু লোক যারা নাস্তিক ছিল কিছু নাস্তিক যুবক ছিল তারা এসছে বড় এক গর্ত থেকে উঠে এসছে হ্যাঁ বেদিনীর গর্ত থেকে উঠে এসছে কিন্তু বদিনের গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে ধরনটা পরিবর্তন হয়ে গেছে বেনামাজি ছিল নামাজি হয়েছে কিন্তু তার সাথে সাথে চরমপন্থী হয়ে গেছে এসব মুসলিম শাসক যারা বিভিন্ন গুনহায় জড়িয়ে আছে আর গুনহাতে আছে আমাদের ব্যক্তি আমাদের জনগণের অধিকাংশ জীবনে কবিরা গুনহার শেষ নাই তো শাসকদের ওই অবস্থা আছে গুনহার কারণে মানুষ কাফের হয় না ফাঁসেক হয় এতটুকু হয় সে শাসক হোক আর আপনার আম জনগণ হোক কিন্তু আম জনগণকে তো তাগুদ বলছেন না আপনারা ফেরেস্তা কিন্তু যদি শাসন ক্ষমতায় গিয়ে গুণা করে তাহলে এরা সব হ্যাঁ ইহুদিন পাঁচাটা গোলাম আরো কি হ্যাঁ কুফুরির ফতুয়া দিয়ে বসে আছে অথচ আপনার বাপ ভাই আত্মীয় স্বজনকে দেখেন পাপের শেষ নেই সুদখোর ঘুষখোর বেদিন বেনামাজি নামের নামের মুসলিম বহু পাপে জড়িয়ে আছে আপনি নিজেই ফজর নামাজ পড়েন না আপনি আপনি কিসের ভালো শাসকের চাইতে আপনি তাগুত মাগুতের ফতুয়াবাজি এই যে কিছু ভালো শিখালো কিন্তু বানিয়ে দিল যখন কাউকে কাফের বলে দিবেন বা তাগুত বলে দিবেন তার মানে ও রক্তের আর কোনো মূল্য নেই এটা হচ্ছে থিওরি কিন্তু বাস্তব যখন রক্তের রক্ত মূল্য নেই রক্ত হালাল তাহলে সুযোগ পেলে খুন করে দাও এইভাবে জঙ্গি পয়দা হইতে লাগলো এদের বই পুস্তক পড়ে পড়ে জঙ্গি পয়দা হইতে লাগলো তো আজকে থেকে আশি বছর আগে দেখেন হ্যাঁ, আপনি এই জঙ্গি খুঁজে পাবেন না যে এই জঙ্গিগুলো আজকাল দেখছেন সে জঙ্গি শুরু হলো বিভিন্ন নাম দিয়ে সে আল কায়দা হোক আর আইএস আইএস হোক আর আমার বাংলা ভাই হোক আর আর কিছু হোক এই জঙ্গিগুলো জি সুতরাং এগুলো দেখবেন ভিতরে আপনি ভালো করে যদি গবেষণা করে দেখেন একটু খতিয়ে দেখেন তো দেখবেন যে এরা ওইসব বই পুস্তক থেকে ওইসব লিখনী থেকে বা ওদের বক্তব্য থেকে প্রভাবিত হয়েছে ভেজাল যুক্ত ইসলাম আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ গ্রহণ করবে তার এখন মিনহুম অতুন কিরূপ কিছু তুমি পরিচিত পাবে কিছু অপরিচিত পাবে জি এ তো কিছু দলের কথা বললাম আর কিছু দলের উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে এই যে বিভিন্ন আকিদার অনুসারীগুলো আমাদের যে দেবন্দী আকিদা সুফি বিভিন্ন সুফি যে তৈরি করতে আকিদা কি তাদের বাহ্যিক ধার্মিকতা পরেশগারি হ্যাঁ কিন্তু কিছু তো খুব ভালো ইসলাম চর্চা করছে বড় বড় বিশাল বিশাল মাদ্রাসা তারা চালাচ্ছে বিশাল বিশাল মনে হচ্ছে ইসলামের খেদমত করছে বড় ধরনের কিন্তু সুফিয়ানা জিকির আজকার সুফিয়ানা আকিদা যে গুলি বেদাত থেকে শুরু হয়ে শিরকুফরি পর্যন্ত পৌঁছাচ্ছে ওয়াদাতুল উজুদের আকিদা হলুলের আকিদা ফানার আকিদা আপনার তাসাওয়ারের শেখ পীরের ধ্যানের আকি আকিদা সমস্ত আকিদা তাদের অলমা আর বুজুগানের দিনের মধ্যে মজুদ রয়েছে জি হ্যাঁ এরকম বহু বিরাট এবং শিরকের সংমিশ্রণ ঘটেছে তাদের মুসলিম জীবনে তো তার মতন কেউ দেখেন নবী হাদিসটাকে ফিট করেন অনেক কিছু পরিচিত ভালোই কাজ করছে তো হজে আসছে দিনদারি তাকওয়া তাদের কান্না আরাফার ময়দানের আর আপনার সাফা মারোয় মুলতাজামে দেখলে নিজে হয়তো লজ্জিত হবেন যে আমি হয়তো ওর মতো মত থেকে হইতে পারি তাদের দান খেরাত তাদের ত্যাগ তাদের কুরবানি আপনি নিজেকে তুচ্ছ মনে করবেন খারেজিদের অবস্থাটা ঠিক ওই রকমই ছিল রসুল্লাহাম ভবিষ্যৎবাণী করতে গিয়ে কথা বলেছেন তা সলা মা নামাজ দেখলে তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ জ্ঞান করবে আরে ওদের মতো নামাজ পড়তেই পারবো না ওদের মতো আমরা পারবো না ওদের মতো পারবো না তো বেদাতপন্থী মানে এই নয় যে সবগুলি খারাপ তারেফ মেনহম তুনকির এই একটা যুগ তাহলে দ্বিতীয় কল্যাণের যুগের কথা হইল ভেজাল যুক্ত কল্যাণ কুলতো ফাহাল আল খের মিনসার এই দ্বিতীয় কল্যাণের পরে কি অনিষ্ট আছে মন্দ আছে কালা নাম হ্যাঁ তারপরে আছে তৃতীয় দ্বিতীয় অনিষ্ট তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অনিষ্ট কি ওরা বা কি ওটা হবে নাম দোয়াতুন আলা এলা আবু আবে জাহান্নাম বা আলা আবু আবে জাহান্নাম ওরা এমন হবে যে জাহান্নামের দরজার দিকে ডাকবে প্রথম যুগের গুমরাহিটা তুলনামূলক হালকা ছিল দ্বিতীয় যুগের যে গুমরাহি আর সার অনিষ্টটা আসবে এমন হবে যে জাহান নামের দরজায় ডাকছে আর জাহান নামের দরজায় ডাকছে মানে আগুন দেখে ডাকবে না ফুল দেখে ডাকবে চাকচিকুমাই করে ডাকবে যেমন ইংলিশ শৈতান দেখেছিল আদম এবং হাওয়া আলিমাসাল্লামকে কি বলি হাল আদুল্লুকুম সাজারাতল খুলতে তোমাদেরকে এমন একটা গাছের কথা বাতলে দেব কি যেটা তোমাদেরকে এই জান্নাতে স্থায়িত্ব দান করবে সাজারাতুল হোক চিরকাল থাকতে পারবে জি শর্টকাট পথ একশো কয় তরিকা বিশ তরিকা না ত্রিশ তরিকা একশো ছাব্বিশ তরিকা আছে তার মধ্যে আমাদের তরিকা হচ্ছে শর্টকাট তরিকা সবগুলি তরিকা হচ্ছে বেদাতি তরিকা দোয়াতুন আল্লাহ বাবে জাহান্নাম জাহান্নামে ডাকছে ছয় লতিফার জিকির ফাঁস আনফাসের জিকির জি আহাদ আর আপনার আর কত রকমের দুরুদের কিসিম হ্যাঁ দোয়াই গঞ্জুল আস সব ভিত্তি জি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকবে জাহান্নামের দরজায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকবে তারা দুই রকম হবে কিছু লোক ধর্মের লেবাস পরে আর কিছু লোক দুনিয়ান উন্নতির লেবাস পরে ধর্মের লেবাস পরে যারা বিধানপন্থী এরা দোয়াতুন আলা বাবু জানলাম ধর্মের দোহাই দিয়ে যারা ডাকছে মাজারের দিকে হ্যাঁ বিভিন্ন তরিকার দিকে বিভিন্ন পীরের মুড়ি ধর দিকে এরা হচ্ছে জাহান্নামের দিকে আহ্বানকারী শুধু এদের বিরুদ্ধে বলা উদ্দেশ্য না হকটাকে তুলে ধরা এই জন্য আর একটা দিক তুলে ধরা অত্যন্ত জরুরি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বানকারী হবে নাস্তিক এবং ধর্ম নিরপেক্ষরা আর যে মানব রচিত যেসব মতবাদ রয়েছে সেই মতবাদ বিশ্বাসীরা সেই মতবাদগুলি যারা ধারণ করে ধারণ করে আর পোষণ করে তারা নারী স্বাধীনতা নারী স্বাধীনতা নয় নারী পর্যন্ত পৌঁছার স্বাধীনতা নারীর ইজ্জত হরণ করার স্বাধীনতা নারীদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের পাশে কাজকর্মের জন্য না নিয়ে আসতে পারবো বের করে বাড়ি থেকে ততক্ষণ পর্যন্ত তাদের ইজ্জত হরণ করা সম্ভব হবে না নর এবং নারীকে যতক্ষণ পর্যন্ত একই শিক্ষা প্রতিষ্ঠানে না নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তাদের ইজ্জত লুটা সম্ভব হবে না অত সহজ নয় সুতরাং একটা অফিসে যদি একজন ডিসি থাকেন তো তার পিয়ন সেক্রেটারি হইতে হবে একজন মহিলা একজন হ্যাঁ মন্ত্রী সাহেব যদি থাকেন তো তার পিএ হইতে হবে সি এ হইতে হবে যাই না আরো কত কি নাম আছে সেগুলো হইতে হবে লেডিজ একজন যদি পুরুষ ডাক্তার থাকে তার কাছে নার্স হইতে হবে হ্যাঁ ফিমেল আর যদি ফিমেল ডাক্তার থাকে তার কাছে একজন মেল থাকতে হবে কারণ তারা আট ঘন্টা ডিউটি করে দশ ঘন্টা ডিউটি করে ভোর হয়ে যাবে এরকম বসে থাকতে থাকতে কিন্তু নর আর নারী থাকতে গল্প গুজবে টাইমটা পাস হয়ে যাবে যুক্তিগত সন্দেহ টাইম পাস হবে সহশিক্ষা কেন সহশিক্ষা এই জন্য যে এই সহশিক্ষার মাধ্যমে বলছেন যে সবার প্রতিভা সমান না কিছু প্রতিভা নরদের মধ্যে রয়েছে কিছু নারীদের মধ্যে রয়েছে কিছু মেয়েদের মধ্যে রয়েছে কিছু ছেলেদের মধ্যে একসাথে পড়াশোনা করবে মেয়েদের প্রতিভা থেকে উপকৃত হবে ছেলেরা আর এই ছেলেদের প্রতিভা থেকে মেয়েরা উপকৃত হবে কলেজ ইউনিভার্সিটিতে এর মাধ্যমে কি হবে দেশের শিক্ষার উন্নতি হবে আউজ বিল্লাহ শৈতা হবে এরা হচ্ছে জাহান্নামের দিকে আহ্বানকারী বিষয়গুলিকে ভালো করে বুঝবেন তাহলে জাহান্নামের দিকে আহ্বানকারী হচ্ছে দুই রকম এক কিসের নামে বদ্দিনের নামে আরেক হচ্ছে বেদিনের নামে এক শ্রেণীর লোকেরা হচ্ছে বদ্দিন ভ্রান্ত দিনের অনুসারী ভ্রান্ত ধর্মের অনুসারী তারা ধার্মিক কিন্তু ভ্রান্ত ধর্মে ধার্মিক আর আরেক দল হচ্ছে বেদিন যাদের দিন নেই হ্যাঁ যারা দিন বিরোধী আসলে দিনকে ধ্বংস করে দিতে চায় পুরোপুরি নাস্তিক অথবা আংশিক তাদের মধ্যে কিছু কুফুরি অথবা গুমরাহি রয়েছে আর তারা ভোগবাদী জি হ্যাঁ এরা এরা হচ্ছে জাহান নামের দিকে আহ্বানকারী এই জাহান নামের দিকে আহ্বানকারীর ওপর অনেকদিন আগে থেকে আমার ইচ্ছা যে একটা লম্বা আলোচনা করা যায় কারণ বহু দল উপদল রয়েছে যারা জাহান নামের দিকে আহ্বান করছে তাদেরকে চিহ্নিত করা উচিত কিন্তু ইনশা আল্লাহ তালা যারা জ্ঞানী মানুষ আর কিছু ইসলাম পড়াশোনা করবে তারা অবশ্যই বুঝতে পারবে যে এইদিকে কিছু জাহান্নামের দিকে ডাকছে এইদিকে কিছু নামের দিকে ডাকছে এইদিকে ভ্রান্ত ধর্মে ধার্মিকরা জাহান্নামের দিকে ডাকছে এইদিকে যারা বেদিন নাস্তিক যারা সেকুলার যারা কি বলছে আপনার পুঁজিবাদে বিশ্বাসী যারা হচ্ছে আপনার সমাজবাদী বিশ্বাসী যারা হচ্ছে কমিউনিজমে বিশ্বাসী যারা হচ্ছে ভোগবাদে বিশ্বাসী যারা নারীদেরকে ভোগ করতে চায় নারী স্বাধীনতার নামে হেয়েরা দুই দল দুই দিকে জাহান নামের দিকে ডাকছে শুধু জিন শৈতান মানুষকে গুমরা করে না তার চাইতে মারাত্মক হচ্ছে মানুষ শৈতান ভালো করে শোনেন জি অনেক অলমার তাফসির করতে গিয়ে লিখেছেন যে একজন মুসলিম একজন মুসলিম যদি সে দিন সম্পর্কে কিছুটা জানে তাহলে জানবে যে জিন শৈতান আমাদের দুশ্মন আছে জিন শৈতান আমাদের কি আছে দুশ্মন আছে কিন্তু মানুষ শৈতান দুশ্মন এটা বুঝতেই পারে না কারণ ঘনিষ্ঠ বন্ধুর রূপে সে কি করল আত্মপ্রকাশ করল আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনার সাথে এত গাঢ় মহাব্বত ভালোবাসা যে সে আপনাকে ছেড়ে থাকতে পারে না আপনি তাকে ছেড়ে থাকতে পারেন না আপনি তার সাথে উঠা বসা খাওয়া দাওয়া ফিরে ওর মাঝখানে আপনাকে একটা উদাহরণ দিই যে একদিন গাঁজা ধরিয়ে দিল যাকে গাঁজা ধরে প্রথম দিনই গাঁজা ধরেন আগে সিগারেট ধরে ও জীবনে সিগারেট খায়নি জ্বর দাও খায়নি জীবনে এ একটু দেখ এক টান নিয়ে দেখ যারা বিড়ি সিগারেট শুরু করেছেন তাদের অবস্থাটা কিন্তু এইরকম এইরকম মানুষ সেই টান সঙ্গী দিয়ে খারাপ হয়েছে এ একটা টান নে গোটা বিড়ি সিগারেট খায়নি প্রথম দিন বন্ধুর এক টান খেয়েছে আর তারপরে তখন শুরু হয়েছে গাঁজা আস্তে আস্তে একটু তারপরে ব্যাস তারপর ওই তখন অন্যদেরকে আহ্বান করা শুরু করেছে দোয়াতুন আল্লাহ জাহান্নাম এইরকম ভ্রান্ত পথের পথিক স্কুল কলেজে লেখাপড়া করত। পেয়ে গেলে একজন সে হয়তো সেকুলার ইসলাম বিশ্বাসী একজন নাস্তিক পেয়ে গেল সমাজ সমাজবাদ বাদে বিশ্বাস পেয়ে গেল একজন কম কমিউনিস্টকে পেয়ে গেল জি ওর সঙ্গ দোষে বরবাদ হয়ে গেল এই হচ্ছে মিনাল জিন্নাত অন্যাস মানুষ শৈতান এবং জিন শৈতান থেকে বাঁচতে হবে কোরআন এখানে আল্লাহ সতর্ক করছে তারপরে দেখেন কি বলছেন এই যে যারা জাহান্নামের দিকে আহ্বান করে দুই দিকটা মনে রাখবেন কিন্তু বদিনরা আর বেদিনরা মান আজাবাহম এলিহা কেউ যদি তাদের ডাকে সাড়া দেয় ফিহা তাহলে তাদেরকে তাতে নিক্ষেপ করবে তাদের ডাকে সাড়া দিলে আপনার পাশে প্রতিবেশী তার মেয়ে একই বয়সের আপনার মেয়ের বয়সের তার মেয়েকে কলেজ ইউনিভার্সিটি পড়িয়ে সে সহশিক্ষায় পড়িয়ে ডাক্তার বানাচ্ছে ইঞ্জিনিয়ার বানাচ্ছে পাইলট বানাচ্ছে আর আপনার মেয়ে একই সাথে টুয়েলভ পর্যন্ত লেখাপড়া করে তারপরে আপনি একজন ধার্মিক মানুষ পেরেছেন কি করে আমি এই পড়াবো এটা তো আমার মেনে নিতে পারছে না আমার দিন আমার তা কমে নিতে পারছে না তখন আপনাকে ফুসলাইতে শুরু করলো আপনার ওয়াইফ কে ও তার ওই প্রতিবেশীর ওই যে মেয়েটা আর ওর মা ফুসলাইতে শুরু করলো আর বলতে শুরু করলো কি আপনার আগ ধর্ম মানে কি ধর্ম আছে ঠিক আছে আপনি ধর্ম পালন করেন আপনার নামাজে কি বাধা দিচ্ছে হ্যাঁ মেয়েটাকে এরকম অশিক্ষিত করে রেখে দেবেন নাকি সুযোগ আছে দেন আপনিও দেখা দেখলে পয়সা আছে অসুবিধা তো নাই দে ও পাইলট বানাচ্ছে তা আমি পাইলট বানাতে অসুবিধা দেখি ও ডাক্তার বানাচ্ছে আমার ডাক্তার বানাইতে অসুবিধা কি ও এই করছে সে আমি আমরা এই করতে অসুবিধা কি ও কানাডা পাঠাচ্ছে আমেরিকা পাঠাচ্ছে মেয়েকে এক না মাহারাম না কিছু সে পাঠাচ্ছে বাংলাদেশ স্কুল থেকে সাপোজ এখানে পড়াশোনা করলো অথবা যে কোনো জায়গাতে পড়াশোনা করলো আরে ও পাঠাচ্ছে ওর মেয়েকে পাঠাচ্ছে এখান থেকে মালয়েশিয়া পাঠাচ্ছে অথবা অস্ট্রেলিয়া পাঠাচ্ছে আমি কেন পাঠাবো না না পাঠালে মানুষের ছিছা শুনতে হবে হ্যাঁ সুতরাং মান সম্মান চিন্তা করে আর মেয়েটার আবেগের খেয়াল রেখে যা বাবা তুই যা তোর উপর আমাদের আত্মবিশ্বাস আছে যে তুই খারাপ হবি না কয়দিন পরে খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেল ফিরে আসলো নাস্তি খেয়ে চলে আসলো ফিরে আসলো বেদিন হয়ে চলে আসলো হচ্ছে না হচ্ছে না মানুষ শয়তান মানুষ শয়তানকে সহজে চেনা যায় না কারণ ঘনিষ্ঠ বন্ধুরূপে রূপে কাছে আসে ভ্রান্ত আকিদায় যারা চলে গেছে সেই আকিদার পরে জঙ্গি হয়েছে হ্যাঁ? প্রথম যে জঙ্গি হয়েছে সে কিন্তু ওকে খার জঙ্গি মনে করে যায় না মনে করে গেছে যে এসব আলেম সমাজ এসব ভোগ বিলাসী হয়ে গেছে বেশি লেখাপড়া করলে ভোগ বিলাসী মনে রাখবেন জঙ্গিদের একটা ধারণা জঙ্গিদের একটা ধারণা যে মোদিনা ইউনিভার্সিটি পড়াই চলবে না কারণ মোদিনা ইউনিভার্সিটি পড়লেই টাকা পয়সার লোভ হয়ে যাবে ভোগ বিলাসী হয়ে যাবে এসিতে থেকে থেকে এরা কোনোদিন জেহাদ করতে পারবে না সুতরাং অনেক ছেলে জি পাকিস্তান আর বাংলাদেশের কথা বলছি বিশেষ করে কারণ মুসলিম দেশ থেকে এই সুযোগগুলো বেশি পাই আর তো বা যে কোনো দেশেরই ধরেন ইউরোপের আরো বেশি ইউরোপ থেকে কিছু ছেলে ধার্মিক হলে ওদেরকে এই মানুষরূপী শৈতানগুলো কি করে জি হ্যাঁ জঙ্গিবাদে ঢুকায় জঙ্গিবাদে ঢুকায় অ্যাডমিশন হয়েছে অ্যাডমিশন হয়েছে পড়তে দিবে না পড়ে কি করবি তুই ভোগবিলাসী হয়ে যাবি তুইও মোনাফিক হয়ে ওরা সব মোনাফেক যারা জেহাদের ফতুয়া দেয় না জেহাদ করতে নিষেধ করে সব তো মোনাফিক ওইসব আলেম নাকি ওইসব মোনাফেক আরে মোনাফিক হইতে যাবো ওরা না মোনাফিক আমি মোনাফিক হইতে যাবো তোর লেখাপড়া করবো না আঠারো বছর থেকে বাইশ বছর বয়স লেখাপড়া ছেড়ে দিল আর তারপরে তখন জঙ্গি হয়ে গেল এইভাবে বাংলা ভাই আব্দুর রহমান আর এদের অনুসারীগুলো পয়দা হয়েছে ভালো কুশল এইভাবে তামিম আদনানি গোষ্ঠী পয়দা হয়েছে বলছেন কেউ যদি তাদের ডাকে সাড়া দেয় তাহলে জাহান নামে নিক্ষেপ করে কুলতো ইয়ারাসুল্লাহ ওদের বৈশিষ্ট্যগুলি আমাদের সামনে বর্ণনা করেন ওদের বৈশিষ্ট্য কেমন করে চিনব যে এরা জাহান নামের দিকে আহ্বান করছে কারণ চাকচিকমাই কথা বলবে ভালো কথা বলবে চিনব কি করে তো বলছেন রসুল্লাহাম জবাবে যে হোম মিন জিল তারা আমাদেরই দলের হবে তারা মুসলিম সমাজের ইয়াহুদির ঘরের নাই খ্রিস্টান ঘরের হিন্দুর ঘর থেকে উঠে আসবে না মিন জিলদাতে না আমাদের কমের হবে আমাদের ভাষাভাষী হবে আপনার ভাষাভাষী আমার ভাষাভাষী আরবি ভাষাভাষী হবে বাংলা ভাষাভাষী হবে সব মুসলিম উম্মার লোক হবে যুবক হবে আমাদের ভাষায় কথা বলবে মানে নাস্তিকদের ভাষায় কথা বলবে না ইসলামের দুশ্মনদের ভাষায় কথা বলবে না ইসলামের বন্ধুয়ে কথা বলবে ইসলামের কাঙ্ক্ষী আজকাল যারা জেহাদ জেহাদ করছে তারা তাদের ভাষা শুনলে মনে হবে যে আমাদের চাইতে ওরা ইসলামের অনেক বেশি দরদি অনেক বেশি হিতাকাঙ্ক্ষী মুসলিম জাতির যে মায়া তাদের আর যে ভালোবাসা ওরা আর এক মিনিট থাকতে চাই না ওরা ফেসবুক থেকে লাভ দিয়ে কোথায় চলে যাবে একবার জেহাদের ময়দানে চলে যাবে আর বাকি এসব যারা জেহাদের শর্ত আর এই আর সেই এখন এই এই অবস্থায় জেহাদ চলবে না যারা বলে এসব মোনাফেক তো আসলে এরা এরা ভোগ বিলাসী এরা ব্যাস একটা তোহমত দিয়ে ওদেরকে বদনাম করে ব্যাস ওদের থেকে যুবকদেরকে এলেম শেখা থেকে দূরে সরিয়ে দাও দিন শিখতে দিও না কিন্তু ভোগ বিলাসী কারা দেখুন জেহাদের ফতোয়াবাজি করে কোথায় কোথায় ভ্রমণ করে বেড়াচ্ছে হ্যাঁ ভোগ বিলাসীকে চিন্তা করুন আপনি রসুল্লাহ বলছেন যে ওরা তোমাদের মধ্যেকার হবে আর তোমাদের ভাষায় কথা বলবে কুলতু ফামাতা মরণী নাদরাকারী জালেক আমাকে কি উপদেশ দিচ্ছেন যদি আমি এইরকম পরিস্থিতি পেয়ে যাই এইরকম পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় যে আমি দেখছি যে এমন লোক যারা জাহান্নামের দিকে ডাকছি তো কি করব তাহলে আর ওদের আমি চিনতে পারছি বলছেন কালা তাল জামো জামাত আল মুসলিমিন ইমাম আহম মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরবে আর মুসলিমদের কে আঁকড়ে ধরবে মুসলিমদের ইমাম মানে মুসলিম শাসক তাহলে মুসলিম শাসক মুসলিম শাসক ছাড়া কোন জাতি হ্যাঁ, কাফেরদের সামনে বিজয় লাভ করতে পারেনি আপনি এমন কোনো ইতিহাস দেখান কোনো পাবেন না তা এত সহজ নয় যে একটা শক্তির সাথে আপনি টক্কর দেবেন আর প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ, কিছু লোক আবেগী হয়ে এটা কোনোদিন সম্ভব না কোনোদিন সম্ভব না মুসলিম জামাতকে আঁকড়ে ধরতে হবে আর তাদের এমামকে আঁকড়ে ধরতে হবে কলতো ফাইল্লাম ইয়াকুল্লাহম জামাতুন ওয়ালা এমাম মুসলিমদের জামাত নেই যেমন একটা মুসলিম গোষ্ঠী আছে তাদের একজন শাসক আছে যিনি ইমামুল মুসলিমিন আর তিনি কোনো এইরকম গুরুত্বপূর্ণ বিষয় যেমন জেহাদের বিষয় নিয়ে ডাক দিচ্ছেন এইরকম যদি হয় তাহলে তো ভালো যদি না থাকে কালাফা তাজেল তিলকারি ফেরাকুল্লাহা কিন্তু বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন দেশ বিভিন্ন গ্রুপ আছে অমুক দেশে তামিমের দল আদনানির দল অমুক দেশে তোমার কি বলছে হরকুতুল মুজাহিদিন অমুক জায়গায় আছে হারকাতুল আনসার অমুক জায়গা আছে হিজবুত তহিদ অমুক জায়গা আছে তমুক এই সব জঙ্গি বিভিন্ন সংগঠন আছে ধরেন জি হ্যাঁ এদের কোনো শাসক নেই এদের শাসক নেই দেখেন রসুল্লাহ সাল্লাম যখন বদর শুরু করেন বদর শুরু করেন তখন মদিনা ছিল কি ছিল মদিনা ছিল তার মানে কোন জায়গা থেকে ইসলাম কবুল করলে আর বদরে অহদে শরিক হতে চাইলে মদিনা এসে আশ্রয় নিতে পারবে এটা বুঝতে পারছেন না যে মদিনা ছিল মানে মদিনায় যে কোনো মুসলিম এসে আশ্রয় নিতে পারবে আজকে যে আবেগ মুসলিমরা আমরা বাংলাদেশ থেকে বা ইউরোপ থেকে অমুক জায়গায় চলে যাব যেখানে মুসলিমের জুলুম অত্যাচার হচ্ছে যে কোনো জায়গায় হোক না কেন আপনি ওখানে চলে যাবেন তারপরে ওখান থেকে আপনার কাজ শেষ হয়ে গেল ধরেন কোথায় ফিরবেন না এমন ভাবে যাবেন যে আর ফিরছেন আমি গেলাম তো মরে আসবো আল্লাহ কি বলছেন মরতে যান আগে মরা উদ্দেশ্য না মারা উদ্দেশ্য মেরে নিরাপদ বিজয় লাভ করে আসা উদ্দেশ্য সেটা করতে গিয়ে কিছু লোক মরবে সেটা আলাদা কথা যারা শাহাদাত বরণ করবে জি এটা নয় যে আমরা গেলাম এখন পাসপোর্ট ছেড়ে ফেলে দিলাম পাসপোর্ট পুড়িয়ে দিলাম জাহিল কিছু করছে আর এই দেশে ফিরব না আর যেখানে যাচ্ছে সেখানে গিয়ে বিজয়ের তো সম্ভাবনা নেই বিজয় যখন সম্ভাবনা নাই তো হবেটা কি এদের দুর্দশার শেষ থাকবে না সুহান আল্লাহ খাসেরা দুনিয়া আখেরা হ্যাঁ নিজেকে ক্ষতিগ্রস্ত করলো এই ভুল মানহাজ অবলম্বন করে নিজের স্ত্রী ছেলে মেয়েকে ক্ষতিগ্রস্ত করলো নিজের বাপ মা বৃদ্ধ ছিল তাদেরকে ক্ষতিগ্রস্ত করলো নিজের উম্মাতে মুসলিমাকে ক্ষতিগ্রস্ত করলো আরো মুসলিমদের কিছু ধার্মিক লোকেরা ভালো মানুষ পয়দা হয়েছিল সেগুলিকে নষ্ট করলো বরবাদ করলো সেগুলির সংখ্যা কমিয়ে দিল গেল সব গেল কিছুই করতে পারলো না কোন একটা জায়গায় যে ফিরে আসবেন আল্লাহ ফিরার কথা বলেছেন যখন দেখবেন যে পরিস্থিতি খারাপ নিরাপদ জায়গায় ফিরে যেতে হবে আছে কোনো জায়গায় নিরাপদ জায়গায় আপনি ফিরে যেতে পারবেন বলেন আপনার দেশ আপনার কবুল করবে তাহলে কোথা থেকে এইসব কথা বলছেন জেহাদ জেহাদ করছেন জি জিহাদ হওয়ার জন্য জি হ্যাঁ আল্লাহ বলেছেন আপনি যখন সামনে বাড়ছেন তখন মাঝে মাঝে পিছিয়ে সরতে পারবেন আপনি রণকৌশল হিসাবে সেটা হচ্ছে জি মোতাহারেফ কেতাল এইভাবে আক্রমণ করে জিতার সম্ভাবনায় অন্যভাবে আক্রমণ করো এটা একটা আর একটা হচ্ছে আমি পিছে ফিরে আসি কারণ এই সময় আমার সামনে বাড়লেই সর্বনাশ রয়েছে আমাদের সুতরাং মোতাহাইজান এলাফিয়া নিজের দলের কাছে ফিরে আসবে কোথায় আপনার দল যে আপনাকে ফিরে এসে আশ্রয় দিবে কে ফিরে আপনাকে আশ্রয় দিবে তো মুসলিমদের জামাত হইতে মুসলিমদের ইমাম মানে শাসক হইতে হবে জি মুসলিম ইমাম মানে কোন সংগঠনের আমির নেতা নয় আর কোন মুফতি সাহেব নয় কোনো আলেম সাহেব না আর কোনো একটা দল তৈরি করেছে আর তাদের নেতা হয়েছেন তিনি এমাম সাহেব হয়ে গেছেন না এগুলো না এগুলো ভ্রান্ত ব্যাখ্যা কলতো ফাইনলাম এ করলাম জামাতন ওয়ালা ইমাম তাদের যদি এমামও নেই আর জামাত নেই দলও নেই শাসকও নেই কালাফা তাজেল তিল ফেরাকা কুল্লাহা মুসলিম শাসক আছে কিন্তু মুসলিম শাসকরা এই এই যেই কথা বলছেন আপনারা যেই কাজের কথা সেই কাজের নেতৃত্বে নেই এখন সুতরাং আপনাদের এমাম এই কাজে নেই এখন যখন নেই তখন সমস্ত দল উপদলগুলি যে বিভিন্ন দিকে ডাকছে আসেন হ্যাঁ অসহায় মুসলিমদের হ্যাঁ, উদ্ধার করার জন্য তাদের সাহায্যের জন্য আমরা বেরিয়ে পড়ি অস্তর নিয়ে বাপরে সমস্ত দল থেকে তুমি পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও আখিদার ক্ষেত্রে ভ্রান্ত দল হোক হ্যাঁ মানহাজের ক্ষেত্রে ভ্রান্ত দল হোক বেদাতি দল হোক জি হ্যাঁ চরমপন্থী দল হোক জি হ্যাঁ বেদাতি জিকির আজকার করে বেদাতি দেয় বিশ্বাস তাদের এই সমস্ত দল থেকে তুমি কি হয়ে যাও আলাদা হয়ে যাও আসলে সাজারাতেন যদিও দেখো যে আমি যদি এইসব দল থেকে বেরিয়ে পড়ি তাহলে আশ্রয় কোথায় নিব কোনো আশ্রয় জায়গা পাচ্ছি না একটা গাছের শিকড়কে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরো দাঁতে কামড় দিয়ে ধরো গাছের জড়কে শিকড়কে দাঁতে কামড়িয়ে ধরো হাত্তা ইউদরে কাকাল মৌত আনতালা জালেক যতক্ষণ পর্যন্ত তোমার এই অবস্থায় মত না আসছে নিজে বাঁচার চেষ্টা করো এই জন্য এইসব ফেতনার যুগে ফেতনার যুগে রসুল্লাহ সাল্লাম ওই যুবকের বেশি প্রশংসা করেছেন যার খৈর মালিল মুসলিম ওই মুসলিম যুবকের সবচেয়ে উত্তম ধন সম্পদ হবে গানামুন বকরি ছাগল নিয়ে কোথায় চলে যাওয়া পাহাড়ে চলে যাওয়া পাহাড়ে চলে যাওয়া লোকজনের ফেতনায় থাকলে বহু রকম ফেতনা যে চরমপন্থীদের ফেতনা বেদাতিদের ফেতনা তারপরে নাস্তিকদের ফেতনা গুমরাহাতের ফেতনা এই নারীবাদীদের ফেতনা ভোগবাদীদের ফেতনা যে ফেতনা আর ফেতনা আখরাজল এমাম বুখারি রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন এবং মুসলিম রহমাহুল্লাহ বর্ণনা করেছেন শেখ সাহুল ফজন বলছেন ফালওয়াজিব আলা শাবাব এহিম সুতরাং যুবক এবং অন্যান্য নর এবং নারীর জন্য ফরজ হচ্ছে রাফজু কুল্লিল জামাত ওয়াল ফেরাক আল মুখালিফ আলী জামাত আহলি সুন্নাহ অল ইস্তেকামা ওই সমস্ত দলকে ছুঁড়ে ফেলা ওই সমস্ত ফিরকাকে ছুঁড়ে ফেলা যেগুলি আহলে সনতল জামাতের বিরোধী দল এবং যেই দলগুলি সেরাত মোস্তাকির প্রতিষ্ঠিত না জামাত এবং সেই সব আহ্বানকারী থেকে সেই সব বিদাতি আহ্বানকারী থেকে উমরা আহ্বানকারী থেকে বেঁচে থাকবে নিজে সতর্ক থাকবে অন্যকে সতর্ক করবে যারা ওই সব দলের দিকে ফিরকার দিকে ডাকে যেসব ফিরকাগুলি মানুষকে শির বেদাতের দিকে নিয়ে যাচ্ছে আর না হলে দুনিয়ার গুমরাহের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য আমরা রাজনৈতিক কোনো দলের সদস্য হতে বলি না জি হ্যাঁ যেমন বেদাতি দলে আপনার জন্য যোগদান করা জায়জ নয় তেমনি কোনো রাজনৈতিক দলে তার থিওরি বিশ্বাস করে যোগদান করা জায়জ না যে দলগুলি গণতান্ত্রিক দল যেমন সতর্ক করেছে জামাত আহলি আর আহলে সন্ন্যাতের জামাতকে আঁকড়ে ধরবে জামাতের জন্য আপনার সংগঠন হইতে এমন কথা না আহলে সন্তল জামাত যারা আহলে করার সন্ন্যার উপর আছে সৌদি আরবের লোকের আহলে সন্ন্যাতল জামা না নয় হ্যাঁ তো আহলে সন্তল জামাতের জামাতের জন্য সংগঠন হইতে হবে এটাও নাই এইটাও যারা বুঝছে সেটাও ভুল বুঝছে আহলে সন্ন্যতের আকিদা মানহাজের দল হইতে হবে সৌদি আরব কুয়েত দুবাই আপনি বাহরাইন এইসব দেশগুলিতে যান সব দেশে কিন্তু সালাফি জামাত আছে সালাফি জামাত আছে আলোচনাতুল জামাত আছে কিন্তু তার জন্য সংগঠন সংগঠন হইলে তখন দেখলো কিছু লোক পদ পেল না অথবা তার স্বার্থ পুরা হইল না তখন আর একটা দল কায়েম করে ফেললো ওই দল থেকে যখন বিতাড়িত হইলো বা নিজেই যখন পেরিয়ে গেল তখন আর একটা দল কায়েম করে ফেললো তখন আর বিবাদ আর ঝগড়ার ফেতনার শেষ নেই কলহর শেষ নেই আর হিংসা বিদেশ আর শত্রুতার শেষ নেই কিন্তু এই জামাত যেটা হচ্ছে জামাতুল আকিদ আলমান হাজ আকিদ আলমান হাজের জামাত সারা বিশ্বে আছে সারা বিশ্বে আমাদের জামাতের লোকের আছে এই এদের সাথে থাকতে হবে আকিদার ক্ষেত্রে তাদের সাথে আছি মানহাজের সাথে তাদের সাথে আছি তাদের অনেকে চিনি অনেকে চিনি না চিনি আর না চিনি ওদের সাথে আমরা আছি আহলে সন্তাল জামাতের দলকে আঁকড়ে ধরবে ওয়াহিয়াল জামাতুল ওয়াহেদা সেটি হচ্ছে একটি জামাত সেটি হচ্ছে কি একটি জামাত একই দেশে কয়েক জামাত আর বলবেন এটা আলোচনা এটা আলোচনা এটা আলোচনা কেমন কথা হইল একটি জামাত হবে কানা আলী যেই দলটি রসুল্লাহামের আদর্শের উপর এবং তার সাহাবাই কেরাম রাজি আনন্দের আদর্শের উপর প্রতিষ্ঠিত হবে তাদের আদর্শের উপর আমালান বেকাউরিসাল্লাম নবী সাল্লামের এই উক্তির ওপর আমল করত এই উক্তির বাস্তবায়নের উদ্দেশ্যে সেটা কি রসুল্লাহ সাল্লাহ উপদেশ দিয়ে বলেছেন যে আবু দাউদের হাদিস রয়েছে প্রসিদ্ধ হাদিস ফাইনাল মাইয়া ইসমিনকুম শুনে রাখো যারাই কিছু দীর্ঘ সময় বেঁচে থাকবে আমার পরে বাদি ফাসায়ারা ইখতলাফান ক্যাসিরা তারা বহু কি দেখবে মতবিরোধ দেখবে বহু মতবিরোধ দেখবে আস্তে আস্তে শুরু হইল আলী রাজি আল্লাহ জামানা থেকে শুরু হইল খারেজি দল আর রাফেজি শিয়া দল দুটো তারপরে মুরজিয়া জাহমিয়া তারপরে কাদরিয়া হ্যাঁ জাবরিয়া কাদরিয়া যখন তৈরি হলো জাবরিয়া একদিকে তকদির কিছুই নেই অস্বীকার তার একটা বলছে তকদিরই সবকিছু হ্যাঁ এইভাবে কত যে দল তৈরি হলো তারপরে আশা এরা মাতরি দিয়ে আর এইরকম সুফিদের দল নকশবন্দিয়া চিস্তিয়া কাদেরিয়া সাহরওয়ার্দিয়া মোজাদ্দিয়া সাবেরিয়া আর এই দলের শেষ নেই দলের শেষ নেই তরিকতের শেষ নেই একশো ছাব্বিশ তরিকা যেমন একটু আগে বললেন আপনারা জি বলছেন যে যখন অনেক ইখতলাফ দেখবে কি করবে আলেক মেসুন্নতে আমার আদর্শ কাঁকড়ে ধরবে অসুন্নতির খোলাফের আসে খোলাফের আসে দিনের আদর্শে কাঁকড়ে ধরবে খোলাফের দিন আদর্শ প্রত্যেকটা আকিদ আমলকে যদি আমরা যাচাই বাছাই করি রসুল্লাহ জামানায় ছিল কিনা এবং খোলাফের আসেদিন জামানায় ছিল কিনা সব স্পষ্ট হয়ে যাবে সব স্পষ্ট হয়ে যাবে প্রত্যেকটা আকিদ আমলকে আপনি চেক করেন খুব সহজ বিষয় এই হাদিস বললাম যে কোথায় রয়েছে আবু দাউদে রয়েছে জি হাদিস সহি ফামার সাসম ইন্দাল ইফতেলা বিত্তামাসক বেসুন্নাতি ও সুন্নাদুল খোলাফের আশেদিন যখন ইফতেলাফ মতবিরোধ হবে তখন কার তরিকে আঁকড়ে ধরবেন রসুল্লাহামের আর খোলাফের আশা খোলাফের তরিকা ভিন্ন তরিকা নাই কিন্তু সেটা রসুল্লাহামের এই যে তরিকা এটা বোঝানোর জন্য জি কোন খালিফার যদি আদর্শ পান তো জানবেন যে সেটা নবী সাল্লামের কাছে তার স্বীকৃতি আছে জামাতিল মুসলিম মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরবেন এবং তাদের এমাম শাসকের সাথে থাকবেন শাসকের সাথে থাকবেন এটা হচ্ছে শান্তির পথ এটি হচ্ছে উন্নতির পথ এটা হচ্ছে সম্মানের পথ এটি হচ্ছে বিজয়ের পথ আর যখনই মুসলিম জাতি তাদের শাসকের বিরুদ্ধে ফতোয়াবাজি করে তাগুত মাগুত করে তাদের বিরুদ্ধে পেরিয়ে পড়বে তখন সেই দেশেই গৃহযুদ্ধ বাদ হবে সুতরাং কুফুরি শক্তিরা সুযোগ পেয়ে যাবে যত কাফের শক্তিরা সব সুযোগ পেয়ে যাবে যে ডিভাইড অ্যান্ড রুল হ্যাঁ ছিন্ন ভিন্ন করো আর কি করো তাদের ওপর রাজত্ব করো যে অবস্থাটা হয়েছে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে কোরআন সানার অনুসারী হওয়ার তৌফিক দান করেন খোলাফের আশাদিনদের অনুসারী হওয়ার তৌফিক দান করেন শির্ক বেদাতের পথ থেকে গুমরাহির পথ থেকে বেদিনী এবং বদ্দিনীর পথ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন আল্লাহ রবের সমস্ত রকমের দিন দুনিয়ার অনিষ্ট থেকে বালামসিবত থেকে হেফাজতে রাখেন সুবহান রব্বিক রব্বিল ইজ্জত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু